যখনই কলম ধরি চোখে আসে জ্বর বেদনার পানি আসে নয়নে প্রবল যখনই কলম ধরি চোখে আসে জ্বর বেদনার পানি আসে নয়নে প্রবল ব্যথা বলি কারে হায় ভাইরে বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল হয় ওরে ব্যাকুল নান্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবুল বাবুল হয় ওরে ব্যাকুল নান্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা पागल छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई ঘরে ঘরে টিভি সিঁড়ি আছে ভিসিয়া ছোট বড় ছেলে মেয়ে দেখে ছবিরা হলিউডে ডালিউডে বলিউডে ছবি তাই দেখে ছেলে মেয়ে হয় প্রেম কবি ছবি দেখে ছেলে রাখে লম্বা চুল কানেতে পড়ে আরো মেয়েদের দুল ঘড়ির বদলে হাতে রাখে পেসলাইট মেয়েদের দেখে সেটা করে আরো টাট ব্যথা বলি কারে হায় ভাই রে বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল হয় রে ব্যাকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবুল বাবুল হয় রে ব্যাকুল নান্টু মন্টু পিন্টু मिंटू सिनेमा पागल छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई সিনেমা হলের দিকে দেখো তাকিয়ে মেয়েদের নিয়ে সেটা ব্যবসা করে ছবি দেখে তারা কুছ কুছ হতা হ্যায় লড়কা কো লড়কি সে প্যার হতা হ্যায় নায়কের ঠেলা ঠেলি এফডিসিতে নায়িকার তবে কি আর অভাব পড়ে ডালিউড কিং খান সাকিব খানে হারা ছিরা প্যান্ট পরে মডেল করে কেউ দেখে দেবের পাগলু চ্যালেঞ্জ ছেলে মেয়ে তাই দেখে করে যে রোম্যান্স কেউ আবার দেখে জিতের দেওয়ানা জাহান নামেই তো তাদের ঠিকানা বেচা বলি কারে হায় ভাইরে বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল হয় রে বেকুল নান্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমার পাগল আবুল বাবুল হয় রে বেকুল নান্টু মন্টু পিন্টু মিন্টু सिनेमार पागल छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई छोटे छोटे बच्चों की हालत देखिए मेरी आंखों से आंसू बाहर हो गई दिल का परेशानी देश का ये नुकसानी दुख से ये दिल में बीमार हो गई যখনই কলম ধরি চোখে আসে জল বেদনার পানি আসে নয়নে প্রবল ব্যথা বলি কারে ও হায় ভাইরে বাংলার ঘরে ঘরে সিনেমা হল আবুল বাবুল ভয়র বেকুল নন্টু মন্টু পিন্টু মিন্টু সিনেমা পাগল আবু ছুতে পচুতি নন্টু মন্টু পিন্টু দেখি दिल